রূপে ভরা বাংলায় আমার হাবি দেবে যেদিকে তাকায় শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাবি দেবে যেদিকে তাকায় শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাবি দেবে সেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি সে আমার দেশ দেশ দেশ আমার বাংলাদেশ দেশ দেশ দেশ তোমার বাংলাদেশ দেশ দেশ দেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ সোনার বাংলাদেশ পাহাড় পর্বত নদী নালা পাকবা খালে পাকবা খালির সুরের মেলা সুরের মেলা পাখির সুরে হৃদয় ভরে পাখির সুরে হৃদয় ভরে শুনতে লাগে যে রূপে ভরা বাংলায় আমার হাকে যে বেশ যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাকে যে বেশ যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ দেশ দেশ দেশ আমার বাংলাদেশ দেশ দেশ দেশ তোমার বাংলাদেশ দেশ দেশ দেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ সোনার বাংলাদেশ এই মাটিতে ফলাই চাষি আহা কি যে সোনার ফসল সোনার ফসল তাই তো মোরা দেখতে যে পাই তাই তো মোরা দেখতে যে পাই কত সুন্দর পরিবেশ রূপে ভরা বাংলায় আমার হাকি দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাকে দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ দেশ দেশ দেশ আমার বাংলাদেশ দেশ দেশ দেশ তোমার বাংলাদেশ দেশ দেশ দেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ সোনার বাংলাদেশ এই মাটিতে শোয়ে আছে কত শত শহীদেরা শহীদেরা এই মাটিতে শোয়ে আছে কত শত শহীদেরা শহীদেরা তাদের তাজা রক্তে কে নাম তাদের তাজা রক্তে কে নাম মোদের সোনার দেশ রূপে ভরা বাংলায় আমার হাকি যে বেশ যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাঁকিয়ে দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাঁকিয়ে দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি সে আমার দেশ দেশ দেশ আমার বাংলাদেশ দেশ দেশ দেশ তোমার বাংলাদেশ দেশ দেশ দেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ সোনার বাংলাদেশ রূপে ভরা বাংলায় আমার হাকে দেবে যেদিকে তাকাই শুধুই দেখে রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাকে দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নিকুশি রূপে ভরা বাংলায় আমার হাকি দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের খুশি রূপে ভরা বাংলায় আমার হাকি দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের খুশি রূপে ভরা বাংলায় আমার হাকি দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের খুশি রূপে ভরা বাংলায় আমার হাকি দেবে যেদিকে তাকাই শুধুই দেখি